ধারাবাহিক আলোচনা করছি ইতিপূর্বে আমরা ছয়টি ভুল আলোচনা করেছি আজকের এই পর্বে আমরা সপ্তম অষ্টম এবং নবম ভুলটি আলোচনা করব ইনশাআল্লাহ সপ্তম যে বলতে সেটি হলো রুকনে ইয়ামেনিকে চুম্বন করা এটি একটি বহুল প্রচলিত ভুল বাইতুল্লাহর আল্লাহর ঘরের চারটি কোণ রয়েছে একটি কোণ হাজরা সোয়াদের কোণ একটি রুকনে শাহামি একটি রুকনে ইরাকি আরেকটি কোণ রয়েছে যেটি হলো রুকনে ইয়ামানি রুকনে ইয়ামেনিটা একটা ফজিলতময় কোণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ইন্না মাসহাহুমা কাফারাতল খাতায়া অর্থাৎ রুকনে ইয়ামেনি এবং হাজরা সোয়াদ এই দুটি কোনকে স্পর্শ করলে এটি তার গুনাহের জন্য কাফারা হয়ে যায় তো এখানে রুকনে ইয়ামেনির ক্ষেত্রে সুন্না হলো শুধু হাত দিয়ে এটাকে স্পর্শ করা এখানে হাতকে চুম্বনও করা যাবে না বা রুকনে ইয়ামেনিকে ধরে চুম্বনও করা যাবে না কিন্তু আমরা দেখি অনেক ভাই বোন এই রুকনে ইয়ামিনীকে ধরে হাজরা সোয়াদের মতো চুম্বন দেন আবার কেউ কেউ এটাকে হাত দিয়ে স্পর্শ করে আবার হাতের মধ্যে চুম্বন দেন এই দুটাই সুন্নতের খেলাপ সুন্নত তরিকা বহির্ভূত এই জন্য আমরা এই ক্ষেত্রে খেয়াল রাখবো যে যদি ভিড় কম থাকে সম্ভব হয় সহজে তাহলে আমরা হাজরা আসওয়াদের আগে যে কোনটি রুকনে ইয়ামেনি সেই রুকনে ইয়ামেনিকে শুধু ডান হাত দিয়ে স্পর্শ করব স্পর্শ করে আর কিছু করব না চুম্বনও করব না আমরা সামনের দিকে চলে যাব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফেল আখিরাতি হাসানা ওয়াকিনা আদাব নার এটি পড়তে পড়তে আমরা এই জিকিরের সাথে হাজরা আসওয়াদের দিকে আগানোর চেষ্টা করব এই বিষয়টি আমরা খেয়াল রাখার চেষ্টা করব অষ্টম যে বুলটি সেটি হলো কাবার গিলাপ ধরে ঝুলে থাকা কাবার গিলাপ ধরে টানাটানি করা দেখা যায় অনেক ভাই বোন যে আল্লাহর ঘরের গিলাপ ধরে দাঁড়িয়ে আছেন গিলাপ ধরে টানাটানি করতেছেন কাবার চতুর্দিকে এরকম অনেক ভাই বোনকে দেখা যায় আসলে আল্লাহ রব্বুল্লা আলমিনের ঘর বায়তুল্লাহ এটি বরকতময় আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ইন্না আউ্বালা বাইতি উবদি আলিন্নাসে লাল্লাদি বিবাক্কাতা মোবারাকা যে আল্লাহ পাকের ঘর এই ঘরটি মোবারক এটা বরকতময় ঘর এই ঘর থেকে কিভাবে বরকত নিতে হবে এই পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে এই পদ্ধতিতে বায়তুল্লাহ থেকে তোমাদেরকে বরকত নিতে হবে সে বরকত নামার পদ্ধতি হলো বায়তুল্লাহকে তাওয়াফ করা যিনি যত বেশি বায়তুল্লাহ তাওয়াফ করবেন বায়তুল্লাহ সলাত আদায় করবেন তিনি তত বেশি বায়তুল্লাহ থেকে বরকত লাভ করবেন আর তাওয়াব করতে হবে নবী সাল্লাহ ইসলামের সুন্নত পদ্ধতিতে আল্লাহ রসুল সাল্লা ইসলাম বায়তুল্লাহর সবগুলো অংশকে স্পর্শ করেন নাই তিনি হাজরা সোয়াদে চুম্বন দিয়েছেন রুকনি ইয়ামিনী স্পর্শ করেছেন আর মুলতাজাম বায়তুল্লাহর দরজা এবং হাজরা সোয়াদের মধ্যবর্তী যে স্থানটি এটি হলো মুলতাজাম এই অংশটিও একটি বরকতময় স্থান এটিকে জড়িয়ে ধরা হাত মুখ বুক এটাকে বাইতুল্লাহর সাথে লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করা এটি বরকতময় কিন্তু এর বাহিরে বাইতুল্লার অন্য অংশ দিয়ে ধরা ধরে থাকা তারপরে ঝুলে থাকা গিলাপ নিয়ে টানাটানি করা তারপরে বাইতুল্লার গিলাফের সাথে টুপি পাগড়ি এহরামের কাপড় এগুলোকে ঘষাঘষি করা যে এখান থেকে বরকত নেওয়ার জন্য কাপড় চোপড়কে বাইতুল্লার সাথে ঘষাঘষি করে নিয়ে আসা অনেক ভাই বোনকে দেখা যায় জমজমের পানি দিয়ে হেরামের কাপড়গুলো ধুয়ে আবার বাইতুল্লার সাথে গিলাফের সাথে ঘষাঘষি করেন ঘষাঘষি করে এগুলাকে দেশে নিয়ে আসেন বরকত লাভের জন্য এটা আল্লাহর গর থেকে বরকত লাভের মাধ্যম নয় এটা আল্লাহর গড়ের সাথে বেয়াদবি আমরা আব্বা আম্মাকে মহব্বত করি ভালোবাসি তাই বলে আব্বা আম্মার শরীরের যে কোনো অংশে হাত দেওয়া যায় না যে কোনো অংশ ধরা যায় না আল্লাহর ঘরকে আমরা মহব্বত করি আল্লাহ সুবাহ তালাকে ভালোবাসি তাই বলে আল্লাহর ঘরে যে কোনো জায়গা দিয়ে আমি ধরে থাকবো লটকে থাকবো গেলে আপনি টানাটানি করব। এটা আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করা হয় এই জন্য মোয়াবিয়ারাদি আল্লাহ হজ করতে গিয়ে যখন বাইতুল্লাহর বাকি দুইটা কোনো স্পর্শ করেছিলেন মাত্র তিনি বায়তুল্লাহ দুইটা কোন স্পর্শ করেছেন আর কিছু করেন নাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিল্লাহ তালহমার সাথে সাথে এটার প্রতিবাদ করেছেন তিনি বলেছেন যে এটা নবী সাল্লামের সুন্না নয় নবী সাল্লা ইসলামকে আমরা দেখেছি তিনি শুধু হাজরা আসওয়াদ এবং রুকনাই আমেনি স্পর্শ করেছেন এর বাহিরে বায়তুল্লাহর কোনো অংশ মুলতাজাম ছাড়া বাকি কোনো অংশ তিনি স্পর্শ করেন নাই সুতরাং এটা সুন্নার খেলাফ এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহর ঘরকে আমরা মহব্বত করব বেশি বেশি তাবাব করব সেখানে বেশি বেশি সলাত আদায় করব কিন্তু বাইতুল্লাহর কোনো অংশকে ধরে ঝুলে থাকা ধরে রাখা এবং সেখান থেকে বরকত নেওয়ার জন্য টুপি পাগড়ি পাঞ্জাবি এহরামের কাপড় এগুলোকে ঘষাঘষি করা এগুলো সব সুন্নতের খেলাপ এবং এগুলো আমাদের বহুল প্রচলিত ভুল এদিকে আমরা লক্ষ্য রাখব আর নবম যে ভুলটি আমরা আলোচনা করব সেটি হল মাকামে ইব্রাহিমে সলাত আদায়ের ক্ষেত্রে অত্যাধিক বাড়াবাড়ি করা মাকামে ইব্রাহিম এটি একটা গুরুত্বপূর্ণ বরকতময় জায়গা যে আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়াত্তাখিদু মিম মাকামে ইব্রাহিম মুসাল্লা তোমরা মাকামে ইব্রাহিমকে মুসল্লা হিসাবে সলাত আদায়ের স্থান হিসাবে তোমরা গ্রহণ করো এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিম বরাবর নবী সাল্লাহ আলাইসাল্লাম দুই রাকাত সলাত আদায় করেছেন তাওয়াফের সলাত এই তাওয়াফের সলাত আদায় করাটা ওয়াজিব কিন্তু নবী সাল্লা সাল্লাম এই সলাদ অত্যন্ত সংক্ষেপে স্বাভাবিকভাবে আদায় করেছেন প্রথম রাকাতে সৌরা আল কাফেরুন দ্বিতীয় রাকাতে সুরা আল এখলাস এই ছোট ছোট দুটি সুরা দিয়ে নবী সাল্লাহাম ইসলাম সংক্ষেপে এই দুই রাকাত সলাত আদায় করেছেন কিন্তু আমরা দেখি এখানে আমাদের ভাই বোনেরা অতি আবেগে কয়েকটা ভুল করেন একটা ভুল হইল কেউ কেউ হাজরা সোয়াদের সামনে গিয়ে সলাত আদায় করা শুরু করেন এখানে লক্ষ লক্ষ হাজার হাজার হাজি ভাই বোন তারা তাওয়াফ করতেছেন তাওয়াফকারীদেরকে কষ্ট দিয়ে অতি আবেগে সেখানে মাকাম ইব্রাহিমের সামনে আপনি সলাত আদায় করা শুরু করছেন আপনি মনে করতেছেন অনেক ফজিলতার কাজ করে ফেলতেছেন যে মাকাম ইব্রাহিমের সামনে সলাত আদায় করতেছেন কিন্তু যে আল্লাহর বান্দাবান্দিদেরকে তাওয়াফের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতেছেন বিঘ্নতা সৃষ্টি করতেছেন এটা বড় ধরনের গুনাহের কাজ এই জন্য আল্লাহর বান্দাবান্দিরা তাওয়াফকারীদেরকে কোনো অবস্থায় কোনোভাবে বিঘ্নতা সৃষ্টি করা যাবে না তাদেরকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন চব্বিশ ঘন্টার কোনো একটি অংশে যেন কোনো সময়ে যেন আল্লাহর করে তাওয়াব বন্ধ রাখা না হয় তাওয়াবকারীদেরকে বাধা দেওয়া না হয় এই জন্য শুধুমাত্র ফরজ সলাদ ব্যতীত চব্বিশ ঘন্টার মধ্যে আর কখনো তাওয়াব বন্ধ করা হয় না কিন্তু আপনি আমি যদি ওই হাজরা মাকাম ইব্রাহিমের সামনে সলাত আদায় করতে দাঁড়াই যাই তা তাওয়াবকারীদেরকে আমরা বিঘ্নতা সৃষ্টি করতেছি বাধা দিতেছি এরপরে দেখা যায় অনেকে হাজার হাজার মানুষের বিদ কিন্তু তিনি একেবারে সামনে এসে তাওয়াফে তাওয়াফকারীদের বিঘ্নতা সৃষ্টি করে ওই বরাবরই সলাত আদায় করার জন্য তিনি দাঁড়িয়ে যান এবং এমন অবস্থায় দাঁড়ান এত লম্বা কেরাত লম্বা কেরাত পড়তে আছেন তারপরে লম্বা রুকু লম্বা সেজদা লম্বা দোয়া করতেই আছেন মানে তার খবর নাই যে তাওয়াফকারীরা হাজার হাজার তাওয়াফকারী আমার কারণে কষ্ট পাচ্ছেন বিঘ্নতা সৃষ্টি হচ্ছে এই দিকে অনেকে আমরা লক্ষ্য রাখি না আবার কেউ কেউ দেখা যায় দুই রাকাতের পরে চারি রাকাত ছয় রাকাত আট রাকাত পড়তেই আছেন অথচ এই সলাটটা আমি যদি মাকামে ইব্রাহিম বরাবর স্বাভাবিকভাবে জায়গা খালি না থাকে তো আমার যদি হারামের যে কোনো জায়গায় আমার এই দুই রেখা চলাদ আদায় করলে তাও সম্পূর্ণ হয়ে যাবে এবং মাকামে ইব্রাহিমে যদি জায়গার সংকলন না হয় বা তাবাফকারীদের কারণে সেখানে কষ্ট হয় আমি যদি অন্য জায়গায় আদায় করি আল্লাপাক একই স্বভাব আমাকে দান করবেন কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে আমি মাকাম ইব্রাহিমের এই সলাদ আদায় করতে গিয়ে যেন তাওয়াফকারীদের কোনো ধরনের বাধা বিঘ্নতা সৃষ্টি না হয় কিন্তু এই বিষয়টি আমরা অনেকে খেয়াল রাখি না এটি আমাদের একটা বহুল প্রচলিত ভুল সম্মানিত ভাই বোনেরা আমরা হজ্জাবায়তুল্লার ক্ষেত্রে ওমরার ক্ষেত্রে এই ভুলগুলোর দিকে লক্ষ্য রাখার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল